السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ কৃতজ্ঞতা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন রমজান আমাদের একেবারেই সন্নিকটে এই মুহূর্তে আমরা রমজানকে কিভাবে বরণ করব। রমজানকে কিভাবে ইস্তেকবাল করব। এ বিষয়টি আমাদের সকলের জানা একান্ত প্রয়োজন দীর্ঘদিন পর প্রায় এক বছর পর আবার এই মহিমান্বিত মাস রমজান আমাদের সামনে বুদ্ধিমান হিসেবে আমাদের কাজ হচ্ছে রমজানকে যথাযথ প্রক্রিয়ায় সুন্দরভাবে ইস্তেকবাল করা সাধু সম্ভাষণ এবং অভিবাদনের মাধ্যমে রমজানকে বরণ করে নেওয়া তো রমজানকে আমরা কিভাবে বরণ করব এ বিষয়টি নিয়ে আমাদের ছোট্ট কয়েকটি নিবেদন রমজানকে বরণ করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে রমজানের চাঁদ যখন উঠে যাবে আমরা রমজানের চাঁদ দেখতে চেষ্টা করব এবং চাঁদ যখন দেখব রসুল করিম সাল আলী ওসাল্লাম আমাদেরকে যেই দোয়া শিখিয়েছেন সেই দোয়া আমরা সকলে পড়তে চেষ্টা করব রসুল করিম সাল আলী ওসাল্লাম চাঁদ দেখে বলেছেন আল্লাহ আকবর আল্লাহম্মা أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাওয়া আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন এবং এই নিরাপদে সুন্দরভাবে রমজান যেন আমরা কাটাতে পারি সেভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাওয়া রমজান আমাদের একেবারেই দোরগোড়ায় এই মহাক্ষণ এবং মহা সময়টি যার জন্য আমরা প্রতীক্ষায় ছিলাম অপেক্ষায় ছিলাম সেই বিষয়টি কিংবা সেই সুযোগটি আমাদের সামনে চলে এসেছে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা আদায় করা এবং সেই সাথে এর জন্য আনন্দিত হওয়া قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহে এবং তার রহমতেই আমরা এই আনন্দের বিষয়টি পেয়েছি এজন্য আনন্দিত হওয়া সেই সাথে কৃতজ্ঞতা আদায় করা লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রব্বুল আলমিনের কত শত অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি এর মধ্যে নিয়ামাতুন আযীমা অনেক বড় এবং মহান একটি নিয়ামত হচ্ছে এই রমজান পেয়ে যাওয়া এই রমজান যেহেতু পেয়েছি সেজন্য আনন্দিত হওয়া সেই সাথে কৃতজ্ঞতা আদায় করা এবং এই রমজান এর জন্য আমরা আমাদের আশপাশে যারা আছে আমাদের পরিবারের যারা আছে তাদেরকে আমরা সুসংবাদ জানাতে পারি রমজান এসেছে বলে রসুল করিম সাল আলী হুসাল্লাম তার আশপাশে সকলকে রমজানের আগমন বার্তা দিয়েছেন তিনি বলেছেন আতাকুম শাহরু মুবারক শাহরু খৈরিন মুবারাকা তবরানির মধ্যে হাদিস দিয়ে এসেছে রসুল করিম সাল আলী ওসাল্লাম সেখানে বলেছেন তোমাদের মাঝে বরকতপূর্ণ মাস এসেছে খাইর এবং বরকতের মাস কল্যাণের মাস এসেছে তেমনিভাবে রসুল করিম সাল আলী ওসাল্লাম সকল মানুষকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া ইউহান্নাস কদ আবল্লাকুম শাহরুন আদিম তোমাদের সামনে মহান এক মাস উপবিষ্ট উপনীত তো আমরা এই রমজানের বার্তা আমাদের পরিবারের সকলকে এবং আমাদের আশপাশে যারা আছে তাদেরকে জানাতে পারি শোনাতে পারি তেমনিভাবে আমরা রমজানের জন্য দীর্ঘ রজব থেকে সাবান থেকে অনেকে এর আগ থেকে আসলাফদের মতো হয়তো সারা বছরই অনেকে প্রস্তুতি গ্রহণ করেছি এবং প্রতীক্ষায় ছিলাম যে এই রমজান পাব এখন এই রমজান পেয়েছি প্রস্তুতিও নিয়ে রেখেছি কিন্তু রমজান যখন আমাদের সামনে তখন এই শুরুর মুহূর্তটি যেন আমাদের হাত থেকে ছাড়া না হয়ে যায় আমরা যেন এই সময়টাতে এসে প্রলম্বিত না করি আমাদের আমলগুলোকে বরং রমজান আসার সাথে সাথেই কল্যাণমূলক এবং যে আমলগুলো আমাদের করার প্রত্যাশা ছিল সেই আমলগুলো যেন আমরা শুরু করে দিই যেমন রমজানের চাঁদ দেখার পরপরই যদি আমরা তেলাবাত শুরু করে দিতে থাকি দান সৎকা শুরু করে দিতে থাকি এটাকে বিলম্বিত না করা যে আজকে নয় কালকে থেকে শুরু করব। কিংবা রমজান তো শুরু হয়েছে এখন অনেক দিন সময় রয়েছে তো দেড় দিন পর শুরু করি এই যে একটি অবস্থা আমাদের প্রলম্বিত করা কিংবা আজকের বিষয়টিকে কালকে পর্যন্ত নিয়ে যাওয়া এই কালকের নিশ্চয়তা তো আমরা কেউ দিতে পারি না এবং এই যে প্রলম্বিত করার বিষয়টি ইবদি শিহাব জুহরি রহমতুল্লাহ আলী তিনি বলেছেন সৌফা জুন্দুমিন জুনুদি শেতন আজকে নয় কালকে করব কালকে নয় এর পরের দিন করব এই যে একটা অবস্থা এটা হচ্ছে শয়তানের অনেক বড় একটি সৈন্যবাহিনীর মধ্য থেকে একটি তো আমরা এভাবে নিজেদের কাজগুলোকে প্রলম্বিত না করে রমজান এসেছে এটাকে বরণ করব কাজ শুরু করে দেওয়ার মাধ্যমে আজকে চাঁদ উঠেছে তো আজকে এখন থেকে আমি তেলাওয়াজ শুরু করব নামাজ শুরু করব রাতে কেয়ামুল লাইল করতে শুরু করে দেব এবং এর মাধ্যমেই আশা করি রমজানকে সত্যিকার অর্থে সুন্দরভাবে বরণ করা হবে সম্মানিত দর্শক মন্ডলী সেই সাথে আমরা আমাদের পরিবারের সকলে যেন রমজানটা সুন্দর করে পালন করতে পারে রমজানের সমস্ত ভালো কাজগুলো আমাল সহলেহাগুলো সুন্দরভাবে করে সেজন্য আমরা পরিবারের লোকগুলোর মাঝে পুরস্কারের ঘোষণা করতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন তো রমজানের কাজের জন্য রমজানের সিয়াম সাধনার জন্য নিজেই প্রতিদান দান করবেন বিহি তিনি নিজেই প্রতিদান দিবেন কিন্তু আমি নিজেও যদি এখানে আমাদের ছোটদের জন্য তাদেরকে সিয়াম সাধনা এবং সিয়াম পালন করা শেখানোর জন্য কিছু পুরস্কারের ঘোষণা করি তাদেরকে তেলাওয়াতে কোরআনে করিম করার জন্য যদি কিছু পুরস্কারের ঘোষণা করি যে তুমি যদি এক খতম কোরআনে করিম করতে পারো তাহলে তোমাকে এই পুরস্কার দেয়া হবে তুমি যদি দশটি রোজা রাখতে পারো তাহলে তোমাকে এই পুরস্কার দেয়া হবে এভাবে যদি আমরা তাদেরকে পুরস্কারের ঘোষণা করি তাহলে আমাদের পরিবারের এমনকি আমাদের স্ত্রী এবং আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে তাদের জন্য যদি আমরা কিছু পুরস্কারের ঘোষণা করি করি তাহলে কিন্তু তারা অনেকটা আমালে সলেহা বেশি করার জন্য রমজানকে খুব ভালো করে কাজে লাগানোর জন্য সচেষ্ট হবে এই কাজটুকুর মাধ্যমেও কিন্তু আমরা রমজানকে সুন্দরভাবে বরণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুন্দরভাবে এবং সুচারুরূপে রমজানকে বরণ করা এবং এই মহিমান্বিত মাস থেকে বরকতপূর্ণ এবং এই মহান মাস থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার তৌফিক দান করুন এই মাসের জন্য ওলামা ইকরাম যে দোয়া করেছেন রমজান পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ সাল্লিমনি রমাদান ইয়াহিয়াবনি মাইন রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে সাহাবা একরাম এবং অন্যান্য আসলাফদের মধ্যে তারা রমজান পাওয়ার জন্য দোয়া করতেন তো আমরা তো রমজান এখন পেয়ে গিয়েছি রমজান আমাদের সামনে চলেই এসেছে রমজান পালন করতে শুরু করেছি সিয়াম সাধনা করতে শুরু করেছি অতএব রমজানের বরণ করাটা যেন আমাদের সুন্দর হয় এবং পরিপূর্ণ উপকৃত যেন হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ও আখির আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত